যেমন ধরেন বেশিরভাগ ধর্ম বলে চুরি করা উচিত না হিন্দু ধর্ম বলে খ্রিস্টান ধর্ম বলে ইসলামও একই কথা বলে তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না ইসলামে জাকাত নামে একটা প্রথা আছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ হলো জাকাত যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে অর্থাৎ পঁচাশি গ্রাম সোনার চাইতে বেশি সেই লোক তখন তার সম্পত্তির মোট আড়াই পার্সেন্ট প্রতি হিজড়ি সালে গরিব মানুষদের মাঝে দান করে দেবে যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে জাকাত দেয় পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না যদিও এভাবে একটা মানুষও না খেয়ে মরবে না তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে সহজে বড়লোক হওয়ার জন্য তাদের অন্যায় আশা পূরণের জন্য ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে জাকাতের পর আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন সুরা মাইদার আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কোনো চোর হোক সে পুরুষ বা নারী চুরি করলে তার হাত কেটে ফেলো আল্লাহ তালার পক্ষ হতে এটাই আদর্শ দণ্ড অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম একটা নিষ্ঠুর জীবন দর্শন আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি দুইজনে একজন এই লোকগুলো মনে করে প্রতি দুইজনে একজন লোকের হাত সেখানে কাটা আমি সৌদি আরবে বেশ কয়েকবার গিয়েছি বিশ ত্রিশ বারেরও বেশি হবে আমি সেখানে এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে অবশ্য সেখানে কিছু লোক আছে যাদের হাত কেটে ফেলা হয়েছে তবে আইনটা এত কঠিন যে কেউ চুরির আগে কয়েকবার চিন্তা করবে এমন না যে সৌদি আরবের পুলিশ খুব বুদ্ধিমান আসলে আইনটাই খুব কঠিন যখনই এই আইনটা প্রয়োগ করবেন তখনই রেজাল্ট পাবেন আর যদি আইনটাকে সহজ করে দেন সৌদি আরবের আইনটা যদি শিথিল হতো তাহলে সৌদি আরবে চুরি চামারি শুরু হয়ে যেত এখন আমেরিকার দিকে তাকান পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ এটা কি জানেন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা খুব বেশি ঘটে আপনাদের একটা প্রশ্ন করি এখন যদি আমেরিকা ইসলামিক সরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ পঁচাশি গ্রাম স্বর্ণের তুলনায় বেশি সে তার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দেবে তারপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা হবে আপনাদের প্রশ্ন করি তখন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা এটা কি বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটা একটা প্র্যাকটিক্যাল আইন এখানে উত্তর দিতে আপনাদের কোনো কষ্ট হবে না এটাই যুক্তির কথা ইসলামিক শরিয়া প্রয়োগ করেন তারপর রেজাল্টটা দেখেন আর ইসলাম হলো মানবতার সমস্যার একমাত্র সমাধান আমি আরেকটা উদাহরণ দিচ্ছি বেশিরভাগ ধর্মেই বলা হয় যে মহিলাদের উত্তপ্ত করা উচিত না মহিলাদের ধর্ষণ করা উচিত না হিন্দু ধর্ম এই কথা বলছে খ্রিস্টান ধর্ম বলছে ইসলাম একই কথা বলছে তাহলে অন্যান্য ধর্ম সেগুলোর সাথে ইসলামের পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে ইসলাম বলার পাশাপাশি যে মহিলাদের উত্তপ্ত করবে না তোমরা মহিলাদের ধর্ষণ করবে না তারপর উপায় দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে কোনো মহিলাকে উত্তপ্ত বা ধর্ষণ করা হয় না ইসলাম আমাদের বলেছে হিজাবের নিয়ম সম্পর্কে বেশিরভাগ মানুষ তারা মহিলাদের হিজাব নিয়ে কথা বলে তবে আল্লাহ তালা এই কোরআনে প্রথমে পুরুষের হিজাবের কথা বলেছেন তারপর মহিলাদের হিজাব আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরানুরের ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মুমিন পুরুষদেরকে বলো তারা যখন কোনো মহিলাদের দিকে তাকায় তখন মাথায় কুচিন্তা আসলে মাথায় বাজে চিন্তা আসলে সে যেন দৃষ্টি নিচু করে এরকম একজন মুসলিম ছিল একজন মুসলিম সে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে দেখছিল আমি বললাম ভাই আপনি কি করছেন ইসলামে তো এটার অনুমতি নেই সে আমাকে বলল আমাদের প্রিয়নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটা ক্ষমা করা হবে দ্বিতীয়টা নিষিদ্ধ আমি প্রথম দেখাটাই শেষ করিনি প্রথমটা ক্ষমা করা হবে দ্বিতীয়টা নিষিদ্ধ এটা দিয়ে নবীজি কি বুঝিয়েছেন তার মানে এই না যে আপনি দশ মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার প্রথম দেখাটাই শেষ করতে পারিনি নবীজি বলেছেন যে অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো মেয়ের দিকে তাকান সেদিকে আবার তাকাবেন না দ্বিতীয়বার তাকে দেখবেন না পরের আয়াতে বলা হয়েছে মহিলাদের হিজাবের কথা আল্লাহ পবিত্র করণে সুরানুরের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন আর মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে লজ্জাস্থান হেফাজত করবে সাধারণত যে অংশ দেখা দেয় সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন মাথায় কাপড় দেয় বক্ষদেশ আবৃত করে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা তাদের ভাই স্বামী এমন কিছু নিকটাত্মের সামনে সেই সব পুরুষের সামনে যাদেরকে বিয়ে করতে পারবে না এক কথায় হিজাবের মোট ছয়টা নিয়ম আছে পবিত্রকরণে বলা হয়েছে এবং নবীজি সাল্লাহ সাল্লামের হাদিসেও আছে প্রথমটা হচ্ছে হিজাবের সীমা পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাকি পাঁচটা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আটোসাটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায় তৃতীয় তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায় চতুর্থ তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয় পঞ্চম পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না কোরআন বলছে সুরা আহাজাবের উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী তোমার স্ত্রীদের বলো কন্যাদের বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নেয় তারা যেন ওভারকোট পরে ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে ফলে তাদেরকে উত্তপ্ত করবে না কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তপ্ত না করে আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি যে ধরেন দুইজন বোন তারা যমজ বোন দুজনেই খুব সুন্দরী দুজনে একই রকম সুন্দরী আর তাদের একজন সে পশ্চিমাদের মতো পোশাক পরেছে মিনিস্কার্ট আর শার্ট আর তার যমজ বোন সে ইসলামিক হিজাব পরেছে পুরো শরীর ঢাকা শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে মনে করেন বোম্বেতে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেকেই তাদের খেয়াল করছে ধরেন তারা বোম্বের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে মেয়েদের উত্তক্ত করার জন্য আপনাদের প্রশ্ন করি সে কোন মেয়েটাকে উত্তক্ত করবে সে কি মিনিস্কার্ট পরা সেই মেয়েটাকে উত্তক্ত করবে নাকি হিজাব পরা মেয়েটাকে উত্তক্ত করবে সে কাকে উত্তক্ত করবে মাস্তানটা উত্তক্ত করবে মিনিস্কার্ট পরা মেয়েটাকে কোরআন সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে যাতে করে কেউ তাদের উত্তক্ত না করে এরপরে ইসলামিক শরিয়া বলছে কোন পুরুষ কোন মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে মৃত্যুদণ্ড অনেক অমুসলিমই বলবে মৃত্যুদণ্ড বর্তমানের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বড় বড় ধর্ম এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন কিন্তু যদি তাদের প্রশ্ন করেন আমি একটা প্রশ্ন করেছি প্রায় দুই হাজার অমুসলিমকে যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো ওই ধর্ষককে আপনি কি শাস্তি দেবেন বিশ্বাস করেন একশো পার্সেন্ট সেই অমুসলিমদের সবাই সবাই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করব সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল সে আমাকে বলেছিল ভাই জাকির আমি তাকে দেব পাঁচ বছরের কারাদণ্ড বললাম ভালো তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেই সব লোকগুলো ধর্ষণের দায় যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে পঁচানব্বই পার্সেন্ট আবার ধর্ষণ করে যদি চান আপনার মা আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার আমরা মুসলিমরা এটা চাই না সে তখন বলল এরকম যদি হয় তাহলে তো প্রথমেই মৃত্যুদণ্ড দেব বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি শুধুমাত্র এফবিআই এর নব্বই সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্ন জন ধর্ষিত হয়েছে এরপর ছিয়ানব্বই সালের পরিসংখ্যান সেটা বলছে যে গড়ে প্রতিদিন দুই হাজার সাতশো তেরো জন মহিলা ধর্ষিত হয়েছে তার মানে আমেরিকায় প্রতি বত্রিশ সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে আমরা এই অনুষ্ঠানে আছি প্রায় দেড় ঘন্টা আমেরিকায় হয়তো সখানেক মহিলা ধর্ষিত হয়ে গেছে যতক্ষণ আমরা এখানে আছি আপনাদের একটা প্রশ্ন করি যদি আমরা আমেরিকায় ইসলামিক সরিয়া প্রয়োগ করি যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে পুরো শরীর ঢাকা শুধু মুখ আর হাতের কবজি খোলা থাকবে তারপরেও কোন পুরুষ দর্শন করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করি আমেরিকাতে মহিলা ধর্ষণের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে এটা কমে যাবে সহজ প্রশ্ন সহজ উত্তর এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না শরীরে প্রয়োগ করেন তাহলে ফলাফল পাবেন তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম তাই তারা হজম করতে পারে না এই কয়েক বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানি তিনি পার্লামেন্টে বলেছিলেন প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়াতেও একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই আমি হয়তো তার অনেক কথাই মানি না তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয়তো এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা তারা সবাই হিজাব করবে ইনশাল্লাহ যদি চান যে ইন্ডিয়াতে কোনো মহিলা ধর্ষিত হবে না পৃথিবীর যে কোনো জায়গায় সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড ইসলামিক শরীরে প্রয়োগ করেন আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি এই কারণে পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটাতে সেটা সৌদি আরব যে দেশ ইসলামিক শরিয়া প্রয়োগ করবে তারা যে অংশটা প্রয়োগ করবে তখনই তার ফলাফল পাবে আর যে অংশটা প্রয়োগ করবে না তার ফলাফল পাবে না তারা আরো বলে যে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা মহিলাদের উপর অত্যাচার করে মহিলাদের সম্মান করে না বিস্তারিত উত্তরটা জানার জন্য আপনারা আবার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলামে নারীর অধিকার My name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling us to like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله body, my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world.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 এই ছদ্মবেশে মহিলাদের সম্মান ধুলোয় মিশাচ্ছে তাদের প্রতারিত করছে তাদের শরীরের উপর অত্যাচার করছে পশ্চিমা বিশ্ব মহিলাদের উঁচু অবস্থানে বসানোর কথা বললেও আসলে তাদের নিচে নামিয়ে দিয়েছে তাদেরকে বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর আমদ প্রবোধের সঙ্গী মহিলারা মনোরঞ্জন করে তাদের যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার পেছনে এইসব আর্ট কালচার আর নারী স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্ব কি করছে দেখেন আমাদের মেয়েদের বিক্রি করছে আমাদের মায়েদের বিক্রি করছে আমাদের বোনদের বিক্রি করছে আর ইন্ডিয়া আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্ব যেটা করছে ইন্ডিয়ার সেটা শুরু করে দিয়েছে ভালো কাজে অনুসরণ করলে কোনো আপত্তি নেই আমি যখন স্কুলে ছিলাম বিশ বছরেরও বেশি সময় আগে বেশিরভাগ নিউজ পেপারেই অশ্লীল ছবি থাকতো না তখনকার পেপারে দেখা যেত অশ্লীল ছবি কম থাকতো কিন্তু এখন আপনারা যে কোনো নিউজ পেপার দেখেন হোক leading newspaper daily newspaper তাদের বেশিরভাগ প্রায় সবগুলোই সবগুলো পেপারে অশ্লীল ছবি দেখবেন এমনকি খেলার পাতাতেও সেখানে কি দেখবেন ফুটবল স্টার তার গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে ফুটবলের কি সম্পর্কটা পেপারের কাটতি বাড়াতে চায় নারী স্বাধীনতা রোনালদিন হো আরো কি যেন নাম আমি ফুটবল স্টারদের তেমন নাম জানি না তার গার্লফ্রেন্ডের সাথে ছবি ক্রিকেটারদের ছবি দেখবেন সেখানেও তাদের গার্লফ্রেন্ড তাহলে এমনকি খেলার পাতা তো মেয়েদের ছবি যেখানে থাকবে না সেখানে গার্লফ্রেন্ডদের ছবি থাকে অনেক নিউজ পেপারে দেখবেন আর অনেক পেপারে বিশেষ সংখ্যা থাকে বিশেষ সংখ্যা যেমন টাইমস অফ ইন্ডিয়া সবচেয়ে বিখ্যাত নিউজ পেপার পৃথিবীর মধ্যে ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রি হওয়া নিউজ পেপার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেপার এর বিশেষ সংখ্যা হলো বোম্বে টাইমস আর বোম্বের মানুষজন জানে যে বোম্বে টাইমস কি কথা বলতে পারে বিশেষ করে তিন নম্বর পৃষ্ঠায় এটা তাদের কৌশল আমি এটা মানছি এই কৌশলে কাজ করে ইন্ডিয়া টাইমসের বিক্রি বেড়ে গেছে আমি শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়ার সমালোচনাই করছি না এই পত্রিকাটার নাম বলছি কারণ আমি এটা প্রত্যেকদিন পড়ি অন্য যে কোনো নিউজ পেপার নিয়ে বলেন DNA Hindustan Times Indian Times উপরে বা নিচে কম বা বেশি আপনারা ছবি দেখবেন অর্ধনগ্ন মহিলাদের নারী স্বাধীনতার নামে এইসব হচ্ছে আমি একদিন আমার হকারকে বললাম যে পেপার দিয়ে যায় আমাকে তুমি শুধু টাইমস অফ ইন্ডিয়া দিয়ে যাবে বোম্বে টাইমস আর কখনো দেবে না সে বললো স্যার এটা তো ফ্রি ফ্রি এটা ফ্রি পাচ্ছেন আপনি বললাম এরপরে বোম্বে টাইমস দিলে তোমাকে টাকা দেবো না তার কথা ফ্রি চিন্তা নেই স্যার এটা তো ফ্রি আমি বলছি লাগবে না আমাকে শুধু নিউজ পেপারটা দেবে এটা বলেছিলাম কয়েক বছর আগে কিন্তু এখন মেন নিউজ পেপারেও দেখবেন বিভিন্ন মহিলার ছবি হোক সেটা খেলার খবরে অথবা আন্তর্জাতিক খবরে অথবা একেবারে প্রথম পাতায় সব জায়গাতে মহিলাদের ছবি দেখবেন আর সেজন্য নিউজ পেপারগুলোর কার্টিও বেড়ে গেছে এগুলো করা হয় নারী স্বাধীনতা দোহাই দিয়ে আর্ট আর কালচারের দোহাই দিয়ে বিভিন্ন অ্যাডে আপনারা দেখবেন বেশিরভাগ অ্যাডে এই মহিলা থাকে যদি আপনারা মোটরসাইকেলের অ্যাড দেখেন হোক সেটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে কতজন মহিলা মোটরসাইকেল চালায় কতজন পার্সেন্টেজে এক পার্সেন্টের কম ইন্ডিয়াতে এক পার্সেন্টের কম আর অন্যান্য দেশেও কিন্তু দেখবেন মোটরসাইকেলের অ্যাডে অবশ্যই মহিলা থাকবে কি জন্য একবার আমি শুনেছিলাম যে খুব বিখ্যাত বিএমডাব্লিউ এর অ্যাড বিএনডাব্লিউ এর অ্যাড খুব বিখ্যাত বিএমডাব্লিউ গাড়ি এটা মার্সিডিস বেঞ্জের মতো এই দামি গাড়ি কম বয়সীদের জন্য বিএমডাব্লিউ খুব প্রিয় এর পিক ভালো অনেক দ্রুত চলে একবার শুনেছিলাম যে বিএমডাব্লিউ গাড়ির একটা অ্যাডে গাড়ির সামনে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে আর লেখা আছে এখনই একে চালানো শুরু করুন মেয়েটাকে না গাড়িটাকে এটা আপনারা কি করছেন বিক্রি করছেন আপনার মেয়েদের মায়েদের বোনদের ইসলাম এইরকম কোনো নারী স্বাধীনতায় বিশ্বাস করে না যদি আপনি বলেন এটাই হলো নারী স্বাধীনতা তাহলে এটার কোনো প্রয়োজন নেই আমাদের বোনদের ভালোবাসি মায়েদের ভালোবাসি স্ত্রীদেরকে ভালোবাসি ভালোবাসি শ্রদ্ধা করি তাদেরকে রক্ষা করতে চাই আমরা তাদের সমান অধিকার দেই ইসলাম ধর্মে নারীর অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম ধর্মে নারীর অধিকার আমার লেকচার শেষ করার আগে আরেকটা ভুল ধারণা নিয়ে ব্যাখ্যা করব যে ইসলাম নাকি তরবারি দিয়ে ছড়ানো হয়েছে অনুবাদ করলে হবে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে ছড়িয়েছে তরবারির মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে প্যানেলের এক্সিবিশনে কমন ভুল ধারণাগুলো নিয়ে বলেছি কমন কিছু ভুল ধারণা যেমন পৃথিবী নাকি সমতল বর্গক্ষেত্র আর ত্রিভুজ সমান দুই যোগ দুই সমান পাঁচ ইসলামিক সন্ত্রাস এগুলো একই আমাদের পৃথিবী সমতল নয় কমন একটা ভুল ধারণা দুই আর দুই যোগ করলে পাঁচ হয় না একইভাবে ইসলাম আর সন্ত্রাস দুটো একে অন্যের বিপরীত তবে অনেকের মধ্যেই এই ভুল ধারণা আছে আর এ ব্যাপারে সুন্দর একটা জবাব দিয়েছেন ডিলেসি ওলেনি খুব বিখ্যাত ঐতিহাসিক তার বই Islam at the cross road সে বইটা তিনি বলেছেন যে ইতিহাসে এটা খুব স্পষ্ট যে মুসলিমরা তরবারি হাতে নিয়ে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে সবাইকে জোর করে মুসলিম বানাচ্ছে এটা ইতিহাসের সবচাইতে বড় আষাঢ়ের গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন এটা সবচাইতে বড় আষাঢ়ে গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন ইতিহাস ঘাটলে দেখবেন যে মুসলিমরা আমরা স্পেনে আটশো বছর শাসন করেছি সেখানে কাউকে জোর করে মুসলিম বানায়নি এমনকি সেখানে ইসলাম ধর্মটা প্রচারও করিনি কিছুদিন পরে ক্রুসেডাররা আসলো আর মুসলিমদের তাড়িয়ে দিল সেখানে একজন মুসলিমও ছিল না যে জনসমক্ষে আজান দিতে পারে যদি চাইতাম তাহলে সেখানে তরবারির জন্য সবাইকে মুসলিম বানাতে পারতাম কিন্তু করিনি মুসলিমরা আমরা আরব বিভিন্ন দেশগুলোকে শাসন করেছি গত চোদ্দশো বছর ধরে মাঝে কিছুদিন ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা শাসন করেছে তবে সব মিলিয়ে আমরা মুসলিমরা আরব বিশ্ব শাসন করেছি গত চোদ্দশো বছর বর্তমানে আরব বিশ্বে আপনারা প্রায় দেড় কোটি আরব দেখবেন যারা কপ্টিক খ্রিস্টান কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান আরব বিশ্বের এই দেড় কোটি কপ্টিক খ্রিস্টান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ধর্মকে তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি মুসলিমরা আমরা এই ইন্ডিয়ায় শাসন করেছি গত এক হাজার বছর মোগলরা যদি আমরা চাইতাম তাহলে জোর করে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারের মাধ্যমে মুসলিম বানাতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি বর্তমানে ইন্ডিয়ার জনসংখ্যার এইটটি পার্সেন্টেরও বেশি তারা অমুসলিম এই এইটি পার্সেন্ট অমুসলিম ইন্ডিয়ান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম দরবারের মাধ্যমে ছড়ানো হয়নি পৃথিবীর যে দেশে মুসলিম সবচাইতে বেশি সেটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে কোনার্মে গিয়েছিল মালয়েশিয়াতে কোনার্মে গিয়েছিল যে দেশের অর্ধেকের বেশি মানুষ মুসলিম আফ্রিকার পূর্ব উপকূলে কোনার্মে গিয়েছিল কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি প্লেন ট্রুথ ম্যাগাজিনে ছাপা হওয়া একটি আর্টিকেল অনুযায়ী যেটা পরে উনিশশো সালের রিডার্স ডাইজেস্ট এয়ারবুকে আবার ছাপা হয়েছিল সেখানে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ার ব্যাপারে বলা হয়েছে পঞ্চাশ বছর সময়ের মধ্যে উনিশশো থেকে চুরাশি সালের মধ্যে সেখানে এক নম্বর ধর্ম সবচেয়ে বেশি বেড়েছে সেটা ইসলাম দুইশো খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আপনাদের প্রশ্ন করি এই পঞ্চাশ বছর মধ্যে কোন যুদ্ধটা হয়েছে এই উনিশশো সাল থেকে চুরাশি সালের মধ্যে যেটার কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে কোন যুদ্ধ কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি যুক্তির তরবারি বর্তমানে পরিসংখ্যান আমাদের বলছে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের আমেরিকায় বা ইংল্যান্ডে সেটা ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের সেটা ইসলাম আপনাদের প্রশ্ন করি এই আমেরিকানদের ইসলাম গ্রহণে কে বাধ্য করেছে ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে আর মিডিয়া প্রায় বলে যে ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে আপনারা কি জানেন পৃথিবীতে যেসব মানুষ ইসলাম গ্রহণ করেছে তাদের প্রায় দুই তৃতীয়াংশ পঁয়ষট্টি পার্সেন্টেরও বেশি তারা মহিলা আমেরিকায় যারা মুসলিম হচ্ছে তাদের পঁয়ষট্টি পার্সেন্টেরও বেশি হচ্ছে মহিলা ইউরোপে যারা মুসলিম হচ্ছে তাদের পঁয়ষট্টি পার্সেন্টের বেশি হচ্ছে মহিলা আমি আপনাদের একটা প্রশ্ন করি যদি ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে তাহলে এই আমেরিকান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে ইন্ডিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে কেন কারণ ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে তারা তো সব দেখেছে তারা সব কিছুই দেখেছে আর বুঝেছে যে শুধুমাত্র ইসলামেই নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে তারপরও আপনারা দেখবেন কথা আমি আগে বলেছি যে ইসলামের বিরুদ্ধে অনেক মিথ্যা খবর প্রচার করা হয় আর মিডিয়ায় আপনারা দেখবেন যে তারা মিথ্যে খবর প্রচার করছে তবে এটা যত বাড়ছে আপনারা নাইন ইলেভেনের পরে দেখবেন এটা আরো অনেক বেশি বেড়ে গেছে ইসলামের বিরুদ্ধে বই মিথ্যা খবর প্রচার করা ভুল ধারণাগুলো প্রচার করা বেড়ে গেছে কিন্তু আল্লাহ তালা পবিত্র করণে সুরা ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মাকার ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহ খারুল মাকিরিন যে তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ নাইন ইলেভেনের পরে ইসলামের বিরুদ্ধে তাদের মিথ্যা প্রচারগুলো বেড়েছে তবে দেখবেন নাইন ইলেভেনের পরে ইসলামের অনুসারীর সংখ্যাও বেড়েছে মাত্র দশ মাস সময়ের মধ্যে এটা হয়েছে শুধুমাত্র আমেরিকাতেই নাইন ইলেভেনের পরে চৌত্রিশ হাজারেরও বেশি আমেরিকান ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র ইউরোপেই বাইশ হাজারেরও বেশি ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে নাইন ইলেভেনের পরে আর আমি মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে যাই যেমন আমেরিকায় আমি দেখেছি যে নাইন ইলেভেনের পরে যেখানে আমি লেকচার দিই সেখানে অনেক আমেরিকান লেকচার শুনতে আসে অনেক ইউরোপিয়ান আমার লেকচার শুনতে আসে এটা তো ভালো তারা জানার জন্য আসে এই ইসলাম ধর্মটা আসলে কি কেউ আক্রমণ করতে আসে কেউ জানার জন্য আসে আমরা সবাইকে স্বাগত জানাই আমাদের এখানে সবাইকে স্বাগতম তাদেরও পছন্দ করি যারা যুক্তি দিয়ে আক্রমণ করে তাদের পছন্দ করি আমি জানি যে হজরত অমর রাজে আল্লাহ আনহু তিনি প্রথমে ইসলামের ঘোর শত্রু ছিলেন নবীজি তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তখন সে হলো ইসলামের এক বিশ্বস্ত সমর্থক সেজন্য তরুণ মুসলিমরা যখন এভাবে বলে যে বুশের মৃত্যু হোক আমি বলি এটা বলবেন না বলেন আল্লাহ যেন জর্জ বুশকে হেদায়ত করেন আপনারা দেখবেন যে তারা ইসলামকে যত বেশি আক্রমণ করছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে